ও আমার আম্মু জান গো পাইয়ে পড়ি আমুরে মাইরো না ও আমার আম্মু জান গো পাইয়ে পড়ি আমুরে মাইরো না মুইরে এত জুলুম কইরো না হাতে দড়ি বাঁধো না এত জুলুম কইরো না হাতে দড়ি বাঁধো না ছুরি লইয়া আমুর বুকা ছুরি লইয়া আমার বুকটা ঝাঁঝরা কইরা দিও না ও আমার আমু জান গো পায়ে পড়ি আমুরে মাইরো না তারপর কোনো কথা না শুনিয়া হাতে দড়ি বান্ধিয়া পাছাড় দিয়া জমিনেতে দিল তখন ফেলিয়া কোনো কথা না শুনিয়া হাতে দড়ি বাঁধিয়া পাছাড় দিয়া জমিনেতে দিল তখন ফেলিয়া বুকটা চিরে কলি যাটা ওর বুকটা চিরে কলি যাটা নিল বাহির করিয়া ও আমার আম্মু জান গো পাইয়ে পড়িয়া মুরে ময়ূর না বুকটা চিরে কলজে লইয়া হাড়ির ভিতর রাখিছে মরা মাইয়ার লাশ ধৈরা তাই না নিয়া যাইতাছে বুকটা চিরে কলজে লইয়া হাড়ির ভিতর রাখিছে মরা মাইয়ার লাশ ধৈরা তাই না নিয়া যাইতাছে কলজে টুকরা করিয়া মশলা দিয়া রাধিয়া আব্বা জানকে খাওয়ার লাগি ওরে আব্বা জানকে খাবার লাগি দিল বাটি ভরিয়া ও আমার আম্মু জান গো পায়ে পড়িয়া মুরে মাইরো না ও আমার আম্মু জান গো পাইয়ে পড়িয়া মুরে মাইরো না তারপর জন্ম দেয়া বাজান খাইতে তখন বৈশাসে বাটি ভৈরা যে রান্না খাইবার জন্য দিয়াছে জন্ম দেয়া বাজান খাইতে তখন বৈশাসে বাটি ভৈরা যে রান্না খাইবার জন্য দিয়াছে মাইয়া না দেখিয়া বিবি কো দিল কইয়া মাইয়া না দেখিয়া বিবি কো দিল কইয়া মাইয়া রে ডাইকানো ও গোমাইয়া রে ডাইকানো খাইবে সাথে বসিয়া ও আমার আম্মু জান গো পাইয়ে পড়িয়া মুরে মাইরো না বিবি বলে খাইয়া লাও মাইয়া এখন খাইবা না পেট ভৈরা খাইয়া গেছে চিন্তা তুমি কইরো না বিবি কইল খাইয়া লাও মাইয়া এখন খাইবা না পেটে ভৈরা খাইয়া গেছে চিন্তা তুমি কইর না বিবির কথা শুনিয়া ভাত হাতে তুলিয়া গালে তুলতে যাইবা কি ওগো গালে তুলতে যাইবা কি এখন আঙ্গুল পাইল দেখিয়া ও আমার আম্মু জান গো পায়ে পড়িয়া মুরে মাইরো না মইরে এত জুলুম কইর না হাতে দড়ি বাইধ না ছুরি লইয়া মোর বুকটা ছুরি লইয়া আমার বুকটা ঝাঁঝরা কইরা দিও না ও আমার আম্মু জান গো পাইয়ে পড়ি আমুরে ময়ূরো না পাইয়ে পড়ি আমুরে ময়ূরো না তারপর কি করলো আঙ্গুল পাইয়া আঙ্গুল লইয়া বিবি কে কইতাছে মানুষের আঙুল কোথা থাইকায় আমার পাতে আইছে আঙ্গুল পাইয়া আঙ্গুল লইয়া বিবি কে কইতাছে মানুষের আঙুল কোথা থাইকায় আমার পাতে আইছে বিবিকে সন্দ ভাবিয়া চুলের মুঠি ধরিয়া জিজ্ঞাসা করে মাইয়া রে হগ জিজ্ঞাস করে মাইয়ারে রে ফাইলে জবাই করিয়া ও আমার আম্মু জান গো পাইয়ে পড়িয়া মুরে মাইর না ময়ূরে এত জুলুম কইর না হাতে দড়ি বাঁধো না ছুরি লইয়া মোর বুকটা ছুরি লইয়া মোর বুকটা ঝাঁঝরা কইরা দিও না ও আমার আম্মু জান গো পাইয়ে পড়িয়া মুরে ময়ূরো না বিবি বলে ওর জন্য কত মার খেয়েছি একা পাইয়া আমি প্রতিশোধ নিয়েছি বিবি বলে ওর জন্য কত মার খেয়েছি একা পাইয়া আমি প্রতিশোধ নিয়েছি ও তো শতাত মেয়ে ওর জন্য মার খেয়ে পাষাণ হইয়া গেছি আমি পাষাণ হইয়া গেছি আমি যাইমু তোমার ছাড়িয়া ও আমার আম্মু জান গো পাইয়ে পড়িয়া মুরে ময়ূরো না শেষ কথা কবি কি বললেন দেখুন বিবির কথা শুনিয়া অবাক হইয়া যাইল মাইরা ধৈরা পুলিশ ডাইকা থানায় দিয়ে দিল বিবির কথা শুনিয়া অবাক হইয়া যাইল মাইরা ধৈরা পুলিশ ডাইকা থানায় দিয়ে দিল রহমাতুল্লাহ কইয়া যায় নারী কেন এরূপ হয় রহমাতুল্লাহ কইয়া যায় নারী কেন এরূপ হয় সৎ মাইয়াকে নিজের মাইয়া ওগো সৎ মাইয়াকে নিজের মাইয়া লাও না নারী ভাবিয়া ও আমার আম্মু জান গো পাইয়ে পড়িয়া মুরে মাইর না ময়ূরে এত জুলুম কইর না হাতে দড়ি বাইন্ধ না এত জুলুম কইর না হাতে দড়ি বাইন্ধ না চুরি লইয়া মুর বুকটা ছুরি লইয়া মোর বুকটা ঝাঁঝরা কইরা দিও না ও আমার আম্মু জান গো পাইয়ে পড়ি মুরে ময়ূরো না পাইয়ে পড়ি মুরে ময়ূরো না পাইয়ে পড়ি মুরে ময়ূরো